ডানা ভাঙা পাখি ডানা ভাঙা পাখি উড়বে কখ উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন তুমি উড়তে কি পারো না গাইতে কি জানো না উড়তে কি পারো না গাইতে কি জানো না উড়তে কি পারো না গাইতে কি জানো না গান ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন নানা ভাঙা পাখি তুমি উড়বে কখন তোমার কথা ভেবে ভেবে সবাই আজি পেরেশান ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন রাতের আধার কেটে গেছে কখন আলোকে রবি জেগে ওঠে শিউলি বকুল চামেলির রিঘা ধীরে ধীরে বাতাসে আসছে রাতে রাধার কেটে গেছে কখন আলোকে রবি জেগে উঠছে শিউলি বকুল চামেলির রিঘা ধীরে ধীরে বাতাসে আসছে রাতে রাধার কেটে গেছে কখন আলোকে রবি জেগে উঠছে শিউলি বকুল চামেলির ঘা ধীরে ধীরে বাতাসে আসছে তুমি উড়তে কি পারো না গাইতে কি জানো না উড়তে কি পারো না গাইতে কি জানো না উড়তে কি পারো না গাইতে কি জানো না গান ডানা ভাঙা পাখি তুমি ওর বেকখন ডানা ভাঙা পাখি তুমি ওর বেকখন ডানা ভাঙা পাখি তুমি ওর বেকখন তোমার কথা ভেবে ভেবে সবাই আদি পেরেশান ডানা ভাঙা পাখি তুমি ওর বেকখন ডানা ভাঙা পাখি তুমি ওর বেকখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন দিনের শেষে আসে রাত্রি গহীন হুতুম পেচার ডাকে যন্ত্রণা তোমার করুণ সুরে জাগাতে ধরা কেন আজ সুর করে গাও না দিনের শেষে আসে রাত্রি গহীন হুতুম পেচার ডাকে যন্ত্রণা তোমার করুণ সুরে জাগাতে ধরা কেন আজ সুর করে গাও না দিনের শেষে আসে রাত্রি গহি হুতুম পেচার ডাকে যন্ত্রণা তোমার করুণ সুরে জাগাতে ধরা কেন আজ সুর করে গাও না তুমি উড়তে কি পারো না গাইতে কি জানো না উড়তে কি পারো না গাইতে কি জানো না উড়তে কি পারো না গাইতে কি জানো না গান ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন তোমার কথা ভেবে ভেবে সবাই আদি পেরেশান ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি তুমি উড়বে কখন ডানা ভাঙা পাখি